উম্মত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন এবং সন্ন্যার ভিতরে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে দুনিয়া আখরাতের কামিয়াবির জন্য দুই ধরনের নির্দেশ দিয়েছে কিছু নির্দেশ আছে যেগুলোকে করণীয় বলা হয় আর কিছু নির্দেশ আছে যেগুলো বর্জনীয় নিষেধ কোরআন সন্ন্যার ভিতরে উভয়টাকে জবাব দেওয়া হয়েছে সাকিব লাগানো হয়েছে করণীয় গুলো করো বর্জনীয় গুলো ছাড়ো তাহলে তোমার দুনিয়ার জীবন কামিয়াব সকলের জীবন কামিয়াব আখরাতের জীবন কামিয়াব আজকে আমাদের আলাপ মুসলমান নামে আমরা যারা দুনিয়া আসছি করণীয় গুলো কম বেশি আমরা করতেছি অনেকে করতেছি কিন্তু বর্জনীয় গুলোকে আল্লাহ তালা যে তাকিদ দিয়ে নিষেধ করেছে এর উপরে যে আজাদ গন্তব্যের হুমকি দিয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজকে আমরা সেটা উদ্ভাবন করতে সক্ষম হইনি কত আসক্ত হয় আরাম কাজ বর্জন করার জন্য গোনায় জবিরা ছেড়ে যাওয়ার জন্য কতটুকু তাকিদ দেওয়া এইটা বুঝতে আমরা সক্ষম হইনি আমরা করণীয় গুলোকে লাভ মনে করি ওর উপরেই কামিয়াবির আশা করি বর্জন্যগুলো করার জন্য আমাদের কোন সত্রতা নেই মাথা ব্যথা নেই অথচ কোরআন সন্ধ্যা প্রত্যেকটা জায়গায় উভয় সাইড বলা হচ্ছে এজন্য আমি একটা আয়াত করেছি যেখানে নবী করিম সাল্লা সাল্লাম বলতেছেন আমার রসুল তোমাদেরকে যারা করতে বলে না দেখো যেগুলো বিশ্বাস করেন ছাড়ো এই দুটা মিলে শরিয়া আল্লাহ দিন উভয় চালান একটা চাকা দিয়ে গাড়ি করতে পারে একটা বাহু দিয়ে পাশে উঠতে পারে একটা পাও দিয়ে মানুষ করতে পারে অতিরিক্ত ঠিক এখানে দুটো সাইড রাখা হয় এগুলো করো এগুলো খাও আর এই হুকুম আসামগুলো বোঝার জন্য আল্লাহ উদাহরণ দিয়ে থাকেন শরীরের চিকিৎসার দ্বারা আল্লাহ তো মানলেন বর্জনগুলো ছাড়লেন রোহানি দিক দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে এই লোকটা সুস্থ হয়ে যায় তখন সে দ্রুত জান্নাতের দিকে আগাইতে থাকে আর গুণা করলেন সে পুরোটা জাহান নামের দিকে আগে দেয় ব্যবসা যাওয়ার মতো শক্তি তারা থাকে এটাকে বুঝার জন্য বলতেছে শরীরের কি হুকুম স্বাস্থ্যের কি হুকুম একটা লোক যদি স্বাস্থ্যের ফর্মুলা মানে স্বাস্থ্য ভালো হয়ে যাবে দুর্বলতা দূর হয়ে যাবে সর্বনা রাখতে হবে কিন্তু করণীয় আছে এগুলো করতে হবে কিন্তু বর্জনীয় আছে থাকতে হবে সে সুস্থ হয়ে যাবে ঠিক মতো খাইতে হবে ঘুমাইতে হবে শরীর চর্চা করতে হবে গোসল করতে হবে শরীরের জন্য যে খাবার দরকার সব ধরনের খাবার খাইতে হবে যাতে সব ভিটামিন সে পেয়ে যায় এগুলো করণীয় বর্জন এগুলো আনতে হবে কুপত্তি খাওয়া যাবে যেগুলো খাইলে ডাক্ত হয় পেট খারাপ হয় এগুলো খাওয়া যাবে বিষাক্ত কোনো জিনিস পাওয়া যাবে না উপক্ষ পাওয়া যাবে যেগুলো তার জন্য ক্ষতিকর সবই আমার নিয়ামত কিন্তু সব নিয়ামতের জন্য সব মানুষ ঠিক না সবই নিয়ামত কিন্তু সবাই সব নিয়ামতের উপযুক্ত না এটা শরীয়তের বিধান বিধান যেটা আপনার সমস্যা হয় এটা আপনি খাবেন না এটাই সরিয়া এটাই তা পোয়া এটাই শূন্য বলা না বিসমিল্লা বলে মানে খাওয়া কোনো অসুবিধা নেই সরিয়া আপনার মূল কথা সব আল্লাহ আছে আল্লাহ তাফসির রাখছেন এক একটার মধ্যে এক তাফসির রাখছেন ওই তাফসির ওই বস্তুর না ওই তাফসির আল্লাহ রেখেছেন আল্লাহ দেওয়া তাফসির তাদের আপনি উঠতে পারবেন আমার বড়দের আল্লাহ আমার ভরসা করছি আমি আপনি বিষ খাইবেন আর বলবেন আল্লাহ আমার ভরসা করে খাইবেন ভরসা করে আপনাকে খাইতে বলা হয়নি সাবজেক্টটা লাভ দিয়ে বলবেন আর বলবেন যে আল্লাহ আমার ভরসা করে লাভ দিচ্ছে এইরকম ভরসা করতে বলা হয় নাই আর লাভ দিতেও বলা হয় নিষেধ করা হচ্ছে বলা আল্লাহ তারা কোরআনে বলতে চান তুমি নিজেকে ধ্বংসের দিকে ঢেলে নিও না এই আয়াটা হ্যাঁ, বিশ্ব তাদের থেকে লাভ দেওয়া বিশ্বের গাড়ির তলে পাওয়া গলায় দড়ি দেওয়া সব হারাম গুনায় কবিরা করি আল্লাহ বিশ্বাস করতেন এগুলো সব মারতে হবে এগুলো খেলতে হবে এগুলো বর্জন করতে হবে কুপথ্য খারাপ জিনিস পচা ভাবছি অনেক তথ্য উভয়টা যখন আপনি একসাথে পারবেন কোন ডাক্তারের পরামর্শে দেখা যাবে যে এক মাসের মধ্যে আপনার স্বাস্থ্য ঠিক হয়ে গেছে ভগ্ন স্বাস্থ্য ভালো হয়ে গেছে নিয়ম মানুষের আপনি করণীয়টা করছেন বর্জনীয়টা বর্জন করছেন ঠিক তেমনি ভালো একটা মানুষ যখন শরিয়ত লঙ্ঘন করে আল্লাহ হুকুমকে লঙ্ঘন করে না আমার কাছে রোজা আছে সারাদিন আরাম নিয়ে আছে যা বাদ্য হ্যাঁ মদ এই সমস্ত আজে বাজে হারাম জিনিস নিয়ে আছে এই লোকটা কিছুদের মধ্যে অসুস্থ হয়ে যায় হারালের দ্বারা শুধু পরকালে আজাদ হয় তাই না দুনিয়াটা আগা হবে সে অসুস্থ হয়ে যাবে খতম হয়ে যাবে তখন যদি তার ঘুষ ফিরে আসে এবং সে কোন আল্লাহ আল্লাহ কাছে পরামর্শ করে করণীয় গুলো করতে আরম্ভ করে আরাম গুলো থাকতে আরম্ভ করে আল্লাহ আবুল আলমিন কিছুদিনের মধ্যেই রুহানি দিক দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে তাকে অনেক উন্নতি দান করবে উন্নতি দান করবে দশ বিশ বছর উল্টা করে বিপদে পড়ে গেছে যখন আল্লাহর পথে ফিরে আসবে তার গোলা ছেড়ে দিলে করণীয় কাজ করতে আরম্ভ করবে সে রুহানি দিক দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবে একই ধর্ম একই বল ডাক্তারের কথা মারলে স্বাস্থ্য ঠিক হয়ে যায় বাংলার স্বাস্থ্য ফিরে পাবে আল্লাহ ওনাদের কথা মারলে আধ্যাত্মিক দিক দিয়ে রুহানি দিক দিয়ে সে মজবুত হয়ে যায় তার মজবুত হয়ে যায় তার কোন পরেশানি থাকে দুনিয়ার জেন্দিগি তার জন্য জান্নাতের জেন্দিগি হয়ে যায় স্বাস্থ্য উভয়টা করতে হবে স্বাস্থ্য রক্ষার জন্য যেমন উভয়টা জরুরি একটাতেই স্বাস্থ্য রক্ষা হবে শুধু আপনি হ্যাঁ ভালো ভালো খাইলেন ওষুধ খাইলেন কিন্তু ডাক্তার যেগুলো মানা করছিল ওগুলো মানলেন না এই ওষুধ আপনার কাজ হবে যত খাইতে থাকেন যত বিদেশের নামি দামে হাসপাতালে যান কাজ হবে না কেউ আপনার স্বাস্থ্যকে ঠিক করতে পারবে কারণ ক্ষতিকর জিনিস আপনি বন্ধ করেন নাই যত ভিটামিন খান একটু লাভ হবে ভিটামিন থেকে বিষ শক্তিশালী কুপত্য শক্তিশালী স্বাস্থ্য ঠিক হবে ঠিক তেমনি ভাবে শরীয়তের দিক দিয়ে যদি কেউ আগাইতে চায় আল্লাহ নৈবত্য লাভ করতে চায় আল্লাহর সন্তোষ অর্জন করতে চায় তাকে উভয় উভয়টাই গুরুত্ব দিতে হবে করণীয় গুলো করতে হবে বর্জনীয় গুলো থাকতে হবে একসাথে যখন করবে তো তার উন্নতি হয়ে যাবে কিন্তু আজকে আমাদের ত্রুটি কোথায় করণীয় গুলো ভালো এর মধ্যে না মাথায় আছে না শূন্যতা করণীয় গুলো গলত ভালো করা উচিত আর বর্জনীয় গুলো কোনো নাম নিশানাও নেই কল্পনাও করতে পারবে না থাকতে হবে আজকে দুনিয়ার মুসলমানদের অবস্থায় কলমের টুকটাক কিছু আছে শূন্য করে যায় না কিন্তু বর্জনীয় সব তার ভিতরে আছে যত গুণা আছে চোখের তারা গুণা করতেছে করোনা দেখতেছে চাই রাস্তা হোক টেলিভিশনের পর্দা হোক তাহলে তারা গুণা করছে জবানের তারা মিথ্যা বলতেছে বিবাদ করতেছে হাতের দ্বারা গুণা করতেছে মিথ্যা লিখতেছে মানুষের উপরে জুলুম করতেছে দিল আর গুণার দ্বারা গুণা করতেছে বসে বসে গোলার পরিকল্পনা বানাই দিচ্ছে প্রোগ্রাম তৈরি করতেন সমস্ত অঙ্গ প্রসঙ্গ দিয়ে সে জোড়া করত এই অবস্থায় সে যত বড় নবাজি হোক যত বড় আবিষ্কার হোক যত বড় সাহায্য গুজার হোক যত বড় মসজিদ কাজ নেওয়া হোক করা নেওয়া হোক এই লোকটা উন্নতির কোন রাস্তা নেই যদি ইবাদত করতেছে এক ইঞ্চি আগাইতে পারবে আগাইতে পারবে বিলকুল উন্নত করতে পারবে না তার উদাহরণ ওই ব্যক্তি মতো যে ভিটামিনও খাইতেছে বিষও খাইতেছে রেজাল্ট কি হবে শেষ শেষ হবে বা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে তামসির ভিতরে পানি দিচ্ছে কিন্তু পেটটাও খুলে রাখে পেট খুলে সব খোলা আছে সারাদিন মেহনত করতেছে এই টাঙ্কিটা পানি দিয়ে ভরা ভর্তি করে দেবে সারাদিন মেহনত করে দেখবে রেজাল্ট জিরো তাকে মধ্যে কোনো বাড়ি নেই প্রত্যেকে থাকবে সব নামগুলো খোলা আজকে আমাদের এই হাল আমরা নামাজ পড়তেছি রোজা রাখতেছি ডাকাত করছি ক্রিকেট করতেছি নকল নামাজ পড়তেছি নকল রোজা রাখতেছি দান খারাপ করতেছি সব ঠিক আছে কিন্তু আমরা টেলিভিশন থাকতে রাখিনি এইটা তো খারাপ এটা থাকতে থাকবে আরো যত গুণা বিপদ থাকতে পারবে না বিপদ মিথ্যা বলতেছে কেউ ঘুষ থাকে আরাম আরাম পয়সা দিচ্ছে দলের আগুন দিচ্ছে কেউ সুদ দিচ্ছে কেউ ধোকাবাজি করতেছে তোর মদটা কিসে তো ডাকাতি করতেছে তো আপনাকে কষ্ট দিচ্ছে তো দিদির হাত আগে করতেছে না কিতাব ইমানের ভিতরে চতুর্থ অধ্যায় করে দেখেন সেইখানে সোয়া কত গুনাহের তালিকা দেওয়া হয়েছে কিতাব ইমানের ভিতরে চতুর্থ অধ্যায় গুনাহের তালিকা দোয়া শত গুণার তালিকা দেওয়া হয়েছে আপনি আমি যদি জেন্দিগির হিসাব নেই দেখা যাবে যে এক একজনের জেন্দিগির ভিতরে অনেকগুলো গুণায় কবির চলছে একটা দুটা না ওখানে আপনি চার দেয় চিহ্ন লাগান গুণায় কবির বয়স করতে থাকে আর চিহ্ন লাগান যে সোয়াশো থেকে আপনার আমার ভিতরে কয়টা গুণায় কবিরা আছে একটা বিনয় কবিরার ভিতরে এই পাওয়ার আছে যে মানুষকে দোজক পর্যন্ত পৌঁছে দিতে পারে একটা বিনয়ে কবিরের মধ্যে এই পাওয়ার আছে সেইখানে যদি আমরা অনেকগুলো বিনয় কবিরের মধ্যে থাকি তাহলে আমাদের কি হাল হবে আমাদের নেকি দ্বারা আমাদের দিলের মধ্যে শান্তি হাতে হবে অনেকে শিকার করে হুজুর আপনার বরং কোরআন তেলাজ করলে নামাজ করলে জিকির করলে শান্তি আছে আমি তো সবই করতেছি শান্তি তো আসতেছে না আমার সর্বক্ষণ অশান্তি সর্বক্ষণ করে খালি যেখানে যায় খালি করে খালি সন্ধান ব্যবস্থা কেমন আমি তো তাহাজুকে মাপ দেই না দ্বিতীয় আসতে মাপ দেই না কিন্তু শান্তি তো ব্যক্তি তাকে বলা ভাই ইয়ার কন্ডিশন চালু করলে পরিবেশ ঠান্ডা তো হবে কিন্তু শক্ত দরজা জানালা বন্ধ করে রাখতে হবে বাইরের গরম হওয়া আপনার কামরায় যাতে ঢুকতে না পারে এ একটা শক্ত খালি কি চালাইলে ঠান্ডা হবে আপনি দরজা জানা বন্ধ করছেন কিনা ওটাও খোলা রাখলেন সব গরম হওয়া আসলো সারা দিন এসি চালাইলে আপনার কি হবে ওই রুম ঠান্ডা হবে আপনি শান্তি না দেওয়ার মতো কাজ করতেছেন নামাজ করতেছেন রোজা রাখতেছেন রেজেকের তঙ্গি দূর হওয়ার জন্য করতেছে সব ঠিক আছে আপনার কিন্তু বড় হওয়াটা আসতেছে আমি চোখের জানালা বন্ধ করেন নাই আরাম দৃশ্য দেখতেছে কানের দরজা বন্ধ করেন নাই কান দিয়ে হারাম আওয়াজ শুনতেছেন জবানের দরজা বন্ধ করেন নাই মিথ্যা বিবাহ গালাগালি সব আপনার চালু দিল ও দিনের দরজা বন্ধ করেন নাই এক একটা বসে গুনাহের জল্পনা কল্পনা করতেছে এই অবস্থায় আপনার এয়ার কন্ডিশন কাজ করবে না আপনার নামাজের দ্বারা শাস্তির ফয়সলা হবে না আপনার খোলা রাখিয়া দ্বারা রেজিকের বরকত আসবে না আমার সাহেব বলতেন তুমি অক্রিয়া পাও ঠিক আছে তোমার দিকে একটা দিকে ট্রাক আছে অপরাধ দিকে তুমি গোলা থাকতে না তোমার রুটিনের মধ্যে গুণা দেখাই সকালে এই গুণার থেকে স্টার্ট হবে সারাদিন এই গুণা করবো আর এই গুণা করতে করতে ঘুমায় যাবো সব রুটিনের মধ্যে অনেকগুলো গুণায় কাবিরা তুমি দাখিল করে রাখত এই যে গুণা করতেছ এতে রিজিক বন্ধ হওয়া আশা করা তুমি চালু করে দিচ্ছ অপের কারণে আপনার থেকে আসতেছে রিজিকের প্রায় আর গোনা করার দরুন জমিনের দিক দিয়ে এসেছে রিজিক বন্ধ করার ট্রাক এক একটা মানুষের জন্য কিন্তু আসমানে একটা দরজা একজনের জন্য চোদ্দটা দরজা একটা দরজা ওই দরজা দিয়ে আপনার রিজিক নাজেল হবে আর সে দরজা ছিল রিজিকের ট্রাক আপনি ওই দরজা বানাইতেছেন কি রিজিক বন্ধ করার ট্রাক এখন পিতা রাস্তা দুই দিকে দুই ট্রাক আসছে তাহলে ওই দুই দিকে ট্রাক নিয়ে আসতে ছিল কেমনি বলবো আপনার কাছে আসতে পারবে খুব করতেছেন কোনো আসে কিন্তু চাকরি হতেছে ব্যবসা বার্ধক হতেছে কেন ওই আর এক ট্রাক পাঠিয়ে দিতেন আপনি দেখা যাচ্ছে ওনার এমন একটা জিনিস রিজিকের মধ্যে সংকট সৃষ্টি করে শান্তি পুনর্বস্ত হয়ে যায় যে দুনিয়ার আইন যখন ভাঙে সে প্রেশার থাকে না একটা লোক তো চুরি করে ডাকাতি করে সে কি প্রেশার থাকবে না তখন না পুলিশ দেখবে আমার গাড়ি ঘেরাও হয়ে যাবে সব রকম প্রেশার প্রেশান যারা দুর্নীতি করে এরাও সর্বক্ষণ প্রেশান হয় যারা কখন না কোন পত্রিকায় আমার দুর্নীতির রিপোর্টটা যায় আর আমার চাকরি চাকরি সব শেষ এত প্রেশান থাকে প্রেশান থাকে এই থাকতে থাকতে আরাম ভাবে পয়সা বাড়াই পয়সা বাড়াই কি লাভ পয়সা তো বাড়াইছে ভোগ করবাকে বাড়ানো নিজেই আরামে আরাম হারামে আরাম নেই তো দুনিয়াতে যে অন্যায় করে সে প্রেশান থাকে আর আল্লাহকে নাফারমানি করতেছে সে প্রেশান থাকবে না আসল সরকার যিনি আর কেবল হাসিনি তার নাফারমান নাফারমানি করে সেই দুনিয়াতে শান্তিতে থাকবে সে কোনো কল্পনা করা যায় এই গুণার একটা ক্ষতি সর্বক্ষণ প্রেশান গুণার ক্ষতি তার আসল নষ্ট হয়ে যায় যে করতে থাকে আপনার নষ্ট হয়ে যায় সে যে খারাপ দেখে যে ভালো দেখে যখন আপনি বুঝাবেন সে বুঝবে না গোলা করার জন্য আপন নষ্ট হয়ে গেছে সাপে কামড়াইলে যেরকম মেজাজ নষ্ট হয়ে যায় সাপে কামড়াইলে পিতা দিলে তা মিঠা মিঠা দিলে তা পিতা গুণা করতে করতে আপন নষ্ট হয়ে যায় সে যত খারাপ এইগুলো দেখে ভালো যত বুঝার ভাই যত খারাপ সবাই ভালো আর আপনি যে ভালো বুঝাইলে ওইগুলো তার মধ্যে খারাপ সব কর্মতা করতে থাকে আসল নষ্ট হয়ে যায় গোলা গুণ তখন বেকুব হয়ে ভালো কাজ করতে পারে আল্লাহ আমাদের প্রবাসে দেখতে পারে না গুণা করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় গুণা কাশি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় গোনা করলেও তার দিদি বাচ্চা তার চাকর নকর সব তার সাথে বিদ্রোহ করে যেহেতু সে আল্লাহর সাথে বিদ্রোহ করে সে আল্লাহর বান্ধব হয় আল্লাহর গোলাপ হয় আল্লাহটা মানতেছে না তারটা কেউ মানবে না সব তার বিরুদ্ধে দিদি তার কথা মানে না ছেলে মানে না তা করে মানে না কিন্তু অনেক অভিযোগ করে হুদুর কিন্তু তাবিজ দেন তো কিছু তাবিজ ছেলেবেলে কথা বলে না আমরা বলি ভাই আপনি আল্লাহর কথা মানুন কিনা যে আপনি আল্লাহর কথা না মানেন কোন এই কাজ হবে কেউ আপনাকে মানবে না দিদিও মানবে না টাকুয়াও মানবে না কেউ মানবে না সব আপনার বিরুদ্ধে আপনি আল্লাহর বিরুদ্ধে হাওয়া কথা সব আপনার বিরুদ্ধে সব সন্তুষ্টি পাবেন এবং ওনার যত করা হয় আজাদ গজব থাকে মানুষ যখন ঘোনাকে ব্যাপক করে ফেলে একটা গোপনে কেউ করলো ওটার আজাদ তারপর নাজেল নয় একটা লোক গোপনে গুণা করছে এক জামানা পর্যন্ত আল্লাহ তালা তাকে তার গুণাকে ছুপায় রাখে তাকে তৌবা করার সুযোগ দেয় কিন্তু যখন সে গুণাকে বন্ধ করে না তখন আল্লাহ তারা প্রকাশ করে দেয় তাকে বিপদে ফেলে দেন বিপদে ফেলে পয়লা তারফে কিন্তু করে পয়লা তারফে করে না প্রথম তাকে তওবা করার সুযোগ আদিত্যে ঘটনা পাওয়া যায় হজরতে ওমরে আরোপ রাজি আল্লাহ জামানা একটু ধরা পড়ল তো সে এই কথাগুলো মাপ চাইল হুজুর আমাকে মাফ করেন এটা আমার জীবনের পয়লা চুরি আমি আর কোনদিন চুরি করবো না তো ওমার ফারুক রাজি আল্লাহ তালও তার কথা মানলেন তাহলে তুই পয়লা যদি চুরি করা এটা তাহলে আল্লাহ তোমাদের সত্তা সত্তারই করে গোপন দেখে না কোথায় গেল তোমার ব্যাপারে হইতে পারে সত্য করে বলো আরো কষ্ট করে তো ধমক দিলেন তখন সে মাল বললো মিথ্যা হচ্ছে তাহলে আরো কয়েকবার চুরি করছি তাহলে আগেই আল্লাহ সত্তা এক জামানা পর্যন্ত গোপন রাখেন তা আপনাকে কত সুযোগ দেওয়া হবে সে সুযোগ গ্রহণ করে নাই তখন আল্লাহ এটা প্রকাশ করে দেবে যে ইজ্জত করে তো গোপন গোনা করলে তার উপরে বিপদ আছে আর প্রকাশটি গোনা করলে সকলের উপর বিপদ আছে প্রকাশকে গোনা করলে একজন তো গোনাগার পাপি এই জন্য তারপরে আসবে বাকিদের উপর এই জন্য আসবে তোমরা তাকে আল্লাহ নাফারমারি থেকে বিরত রাখো নাই কেন তোমরাও পাপি তোমরাও অপরাধী ওর গুণার আজাব তোমাকে কোনো অবস্থা হ্যাঁ واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة আল্লাহ তালা কোরআন বলেন ওই আজাদ গজব থেকে ভাস যা বাসুনি করে করে শুধু গায়ন উপরে আসবে না তোমাদের সকলের উপরে আসবে আজাদ গজব আসবে সকলের উপরে আসবে তোমার সকলেই অন্যায় করি একজন বাস্তবে অন্যায় করছে নাফরমানি করছে আর তোমরা তাকে বিরত রাখতে চেষ্টা করো নাই বুঝার তো চেষ্টা করো নাই এই দিকে তোমরাও না নাফারদার সব কাজের আদেশ খরচ অসৎ কাজের নিষেধ এটাও খরচ তাছাড়া নেককার ছিল নামাজি ছিল তারা তো খরচ খরচ অসৎ কাজ থেকে নিষেধ না করে ও যেন হারাম করছে ও হারাম করছে যত দুই হারাম দুই রকম কিন্তু দুই হারাম করছে এই জন্য হাদিস শুনেছিলাম আল্লাহ তালা জিব্রাইল আসলামকে পাঠাইছে অমুক বস্তি উঠাই দাও লোকজন সহ জিব্রাইল আল্লাহ সালাম যাই ডাকে হ্যাঁ এটা ঘুটু আল্লাহ করছে আল্লাহ তালাকে বিকাশ করলেন যে আল্লাহ এমন এক ব্যক্তি রয়ে গেছে এক সেকেন্ডের জন্য আপনার নাফরমানি করে আল্লাহ বললেন বস্তি আগে তার ঘর উঠাও তারপরে অন্যদের উপর উঠাও কেন তার সামনে এত নাফারমানি হতেছে আমি তাকে এলেন দিয়েছি দিনদারের দিয়েছি সেই দিনদারের দাবি ছিল লোকগুলোকে বাধা দিত বুঝাইছে এই দায়িত্ব সে পালন করে নাই না নাহিয়ামিল মন্ত্র করে নাই সে অপরাধ তাকে সহ আজাদ এই দিকে চিন্তা করলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারব গুণা যেভাবে ব্যাপক হয়ে গেছে আজাদ গজব ব্যাপক হয়েছে আজাদ গজব ব্যাপক হয়েছে আমি এই কথাগুলো বললামই ওই হাতিটা হাদিসটা শোনানো যে এরকম যে আজাদ আসতেই থাকবে তা আল্লাহ রসুল বলে গেছে একের পর এক গজব আসবে বলে দিয়ে গেছে এবং কি কি গুণা তখন প্রকাশ পাবে এটাও বলে দিয়ে গেছে কেয়ামতের যত আলামত আল্লাহ রসুল বলে দিয়ে গেছে এর প্রায় গুলো হলো গুণায় কবি আল্লাহ নাফারমানি এতে বিভিন্ন ধরনের নাফারমানি হবে ওটাই কেয়ামতের আলামত তো আজকে বিভিন্ন আলামত বলা হয়েছে এক আলামত বলা হয়েছে বিচার বিক্রি হবে কেমন আগে বিচার বিক্রি হবে যে কিনতে পারবে তার পক্ষে রাখবে কারণ খবর নেই কলকাতাতে যারা যায় সেখানে কিভাবে হয় নর্মাল ভাবে হয় না যেটা কিনতে হয় এই কেমন আলো সেখান থেকে বোঝে কেমন আলামত আছে যে মিথ্যা এটা একটা পেশা হবে দুনিয়াতে পয়সা রোজগার করা অনেক পেশা আছে না কেউ মজদুরি করতেছে কেউ চাকরি করতেছে কেউ ব্যবসা করতেছে কত কিছু করতেছে আছে মিথ্যা বলতে তারা এক্সপার্ট হবে মিথ্যা শিখানো ট্রেনিং দেওয়া হবে ডিগ্রি দেওয়া হবে এবং এটা একটা পেশা হয়ে যাবে খুব संभ्रांत चर्चा था बोलते कालो कोट लगाए खूब ये पेशा करो बुझल एक ही মহিলারা কর্ম ময়দানে পুরুষের পাশাপাশি চলে আসে পুরুষের পাশে চলে আসে প্রত্যেক গভর্নমেন্ট এটা করত পড়াইতেছে কিন্তু কাছে না এহুদ তারা তো সরাসরি আনবে তারা যত মুসলমান দেশের গভর্নমেন্ট আছে ওদেরকে দিয়ে করে দিচ্ছে মেয়েদেরকে বাড়ির থেকে বের করো চাকরির নামে শিক্ষার নামে এনজিওর নামে যে কোনো নামে তাহলে আমরা তোমাদের সাহায্য সহযোগিতা আরো বাড়াই আরো বাড়াই এই প্রলোভন দিচ্ছে আর এদের তো আর অতটুকু এলেন নেই যে রেজাল্ট কি হবে বাড়ি খালি করে মহিলারা রাস্তায় নেমে আসবে তখন রেজাল্ট কি হবে টাকা মতন হয়ে গেলে আর ছয় টাকা পাওয়া যায় চার টাকা পাওয়া যায় মানুষ তৈরির কারখানা যখন ওপেন হয়ে যাবে যারা এই রোগ সিস্টেমটা চাইতেছে তখন আর সহি মানুষ পাওয়া যাবে যত মানুষ দেখবেন কি শিক্ষা মনে হয় যে নব দাদা কিসের নব দাদা হারাম দাদা কিসের নব দাদা লেবার দেখলে নব দাদা মনে হয় এটা দেখা যাবে না কোন গোনা নেই যে গোনা সে করতেছে না মুসলমানরা বিয়ে করতেছে হিন্দুদের অথবা কতগুলো রিপোর্ট আসছে আমার কাছে মুসলমান মানে নেই সরাসরি করছে কি হল এই তোমাদের অভিযোগ হিন্দু বিয়ে করছে বড় বড় পাখি লেখা ইনকাম সোর্স কি পদের দোকান আর দেহ ব্যবসায়ের দোকান এটা হলো লেটা আর তারা হলো অভিযান কি চিন্তা তো কেয়ামত আলামত এইগুলো পহিলা চলে আসবে এইগুলো একটা একটা করে বাস্তবায়ন করা হচ্ছে আর আমাদের নেতারা এগুলো মুখস্থ করছে খুব ভাষণ দিচ্ছে নারীদের বের করা বক্তব্য এই ভাষণ দিতে পারলে সেই বড় নেতা কারণ কাফেরদের কাছে তাকে খুব মূল্যায়ন করা আর শরিয়াতের নিকটে চাপটা উঠব যে আলামত গুলো দেখা যাচ্ছে প্রায় কেয়ামতের আলামত হলো গোনায় করবে প্রায় কেয়ামতের আলামত গুনায় করবে দু চারটে মাসে কিন্তু আমরা হাতি আসবে তো গোনায় করবে না ইসলামের আসবে তো গোনায় করবে না এরকম দু চারটে মাস দিয়ে সবগুলো আল্লাহ তারা দেখাই দিলেন যে হ্যাঁ, সুপার পাওয়ার কত পাওয়ার সে তখন হ্যাঁ হেলিকপ্টার দিয়ে কত কাজ আর এই দুর্বন্ত মানুষগুলো গুলো হেলপাস করছিল আজকে থেকে আমি তোমাদের সাহায্য করতে পারবো তুমি কি সাহায্য করতে পারবে কোথায় মুসলমান মারা যায় মুসলমান ধ্বংস করা যায় এই ব্যাপারে ওনার সমস্যা মারার ব্যাপারে পাপ বাঁচানোর ব্যাপারে কোনো যোগ্যতা নেই এটা আল্লাহ তালা তার দেশে দেখাই দেশে দেখাই দিলে কোন সমস্যা একদম দৃঢ় খাওয়া কোনো একটা কোনো কামনা করতে পারে একটা পর একটা তারপর দেখেন পাকিস্তানের ভিতরে এত ভূমিকম্প হয়ে গেল আমাদের কোনো গ্যারান্টি আছে সুনামি আর এই ভূমিকম্প সব এদিক দিতে হবে আমরা মাঝখানে ফাঁকে রাখতে যাবো সত্যিই চালাও না আল্লাহ তালা এখনো আমাদের সুযোগ দিয়ে রাখছেন এখনো সুযোগ দিয়ে রাখছেন আমরা যে আমাদের মারুফ করি নাহিয়ানের মুনকার করি তো আল্লাহ তালা আমাদের থেকে আদাবটা হবে আর আমরা যদি চাষের করতে থাকি উদাসীন কোন ফিকির নেই না নিজেকে বাঁচানোর ফিকির আছে আল্লাহ আমাদের বাঁচানোর ফিকির আছে আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচতে পারবো না কোরআন রায়াত মানে খাস করে আসবে অন্যায়কারীর আজাদ তোমার উপর আসবে না এরকম মনে করুন এর ভাই প্রত্যেক মসজিদে গুনায় কবিরার তালিম হওয়া দরকার গুনায় কবিরার তালিম হইতে হবে যে এই জিনিসগুলো গুনায় কবিরা এবং গুনাহের দ্বারা দুনিয়াতে আখেরাতে কি কি ক্ষতি হয় এই ক্ষতিগুলো একটা একটা করে বলা দরকার একটা একটা করে বলা দরকার একটা গুণা বলে দিল একটা ক্ষতি বলে দিল এইভাবে মানুষ যখন জানবে যে এই জিনিসগুলো গুণাহের কবিরা এর দ্বারা দুনিয়া আপনাদের এই ক্ষতি হবে তখন তার জন্য নিজে বাঁচা অন্যকে গুণার ব্যাপারে সতর্ক করা সহজ হবে আজকে তো উন্মত জানেই না জানেই না যে এটা কোনো হারাম দেব অনেক হারাম এইরকম রয়ে গেছে যে এটা হারাম কথা কথা এখানে উদ্যোখানায় মুস্তানের উদ্যোগ করতেছে এই যে হাত ধুইতেছে চেহারা ধুইতেছে হাত টেপ দিয়ে পানি পড়তে আছে পড়তে আছে মাথা আসতেছে না যে আমি পানির অপচার করতেছি হারাম কাজ করতেছি আমার উদুটা হারাম হয়ে গেল কারো মাথা আসতেছে মাথা কারো মাথা আসতে পারে যা মাথায় আসবে সে একবারে পেট ফেলে উঁচু করবে না সে বারবার পানি নিবে বারবার বন্ধ করবে কজন মুসলি পাওয়া যাবে যে একবার উঁচু করতে যায় দশবার পেট বন্ধ করে কজন পাওয়া যাবে সে হারাম থেকে লাভ করছে আর দেখা গেল নাইনটি নাইন জন মুসলমান সে কি করতেছে সে একবার পেট করে উঁচু করছে তাতে এক উঁচুতে এক লোটা এক বদনা পানি যথেষ্ট ছিল ওই ধরনের স্থানান্তর হলো এক বালতি আপনি নিচে একটা বালতি দিয়ে পরীক্ষা করেন ট্যাক্স করে উঁচু করেন আপনি নিচে একটা বালতি দিয়ে পরীক্ষা করেন আপনার এক উঁচুতে কি পরিমাণ পানি নষ্ট হয়েছে দেখবেন কতগুলো পানি অবস্থা হয়েছে এইটা যে হারাম সে তো বুঝতে পেরেছে এই যে অসংখ্য হারাম আমাদের মধ্যে রয়ে গেছে আমাদের মধ্যে একটা হারাম হয়ে গেছে যেটা আরাম বলে চিন্তাই করতে কারণ ইন্তকাল হয়ে গেলে সাথে সাথে সারা করতে হয় দেরি করা আপনি কথা বলছিলাম যে ইন্তকাল হয়ে গেলে দু একদিনের মধ্যে সারা করে তাদেরকে যার দর্শ দিয়ে দেয় দেখেন মুসলমান ওই কয়েক কথা পরে বাদ করতেছে তা মর্জি মতো মর্জি মতো আর এত বছর যে ফসল হলো ইনকাম হলো এগুলো দিচ্ছে না আরে কারা খেয়ে গেল সবাই ভাত তুলে এখানে এটা আরাম করতেছে সে জানো না তাৎপর দিচ্ছে পাজামা জামা করতেছে নামাজের সময় উঠায় দেয় সে নামাজের সময় হারাম নামাজের বাইরে যায় দেশে কোথায় রইল পুরুষের জন্য তাৎপুর নিচ্ছে কাপড় পরা সবক্ষণ হারাম নামাজ তো ডবল হারে হারাপ নামাজের বাইরে হারাপ কাজেই এই ধরনের পাজামা এই ধরনের প্যান্ট পরা তো হারাম এত বড় হারাম যে বুখারিদের হাদিস আছে আল্লাহ তালা এত রাজ হবেন আসলের ময়দানে তার দিকে তাকাইও রাখবেন না তাকে গুনার থেকে পাপও পারবেন না তো ইনশাল্লাহ আমি এই ব্যাপার বলবো একটি কথাটা শুরু করলাম যে অনেক হারাম একদম হারাম কিন্তু আমরা না জানার কারণে ওই সব হারামগুলো বের করতেছি আর আল্লাহর আল্লাহ গজব দেওয়া দিচ্ছি এই অবস্থায় আমরা বাঁচতে পারবো না যে কোনো সময় মারাত্মক গজব করে আমরা শেষ হয়ে যাবো এই জন্য হারামগুলো জানতে হবে নিজে বর্জন করতে হবে নিজের পরিবার পর্যন্ত বলতে হবে অন্য কেউ দাওয়াত দিতে হবে এবং এখানে কি হবে প্রত্যেকটা হারাম যখন বর্জন করবো অন্যকে বোঝাবো আল্লাহ তাহলে একটা সহজ কাজ করলে যে সব হয় ওই পরিমাণ সব দান করবেন হারাম কাজ করা হারাম বর্জন করা ভালো করা হারাম বর্জন করা ভালো একটা হারাম ছেড়ে দিলেন একটা ফরজ আদায় করা সব পাইলেন এই জন্য কিতাবে লিখছে যে একটা লোক জিন্দিগি থেকে একটা হারাম ছড়াই দিল একটা হারাম দশ লক্ষ টাকা হরমাস করা থেকে একটা ভালো কাজ করবে আপনি আজকে থেকে তাকলুম করে প্রত্যারম্ভ করবেন দশ লাখ টাকার সফল করা থেকে কোনো কাজ করবেন আপনি আজকের থেকে আপনার চেহারায় আর হাত লাগাইলেন না আলামত বাস্তবায়ন করে দিলেন দশ আর দশ লক্ষ ডাকমুর দশ লক্ষ হয়ে গেছে চেহারায় গাড়ি রাখতে নিয়ে করছেন শুরু করে দিচ্ছেন আর দশ লক্ষ টাকা নকল নেওয়ার থেকে বড় বাজার করলেন আপনি এইভাবে একটা একটা হারা ধরে দিলেন দশ লক্ষ নফল নামাজ থেকে পড়ে বাজার করবে দশ লক্ষ নফল নামাজ সহ জীবনে পারা যাবে কিন্তু একটা হারাম অর্জন করে এই রেখিটা হাসিল করা সম্ভব আল্লাহ তাহলে হারাম জিনিসগুলো বুঝে পর্যন্ত করা অন্যকে দাওয়া দেওয়া তফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন